উসমান ইবনু মাহাব রহমতুল্লাহ আলাহি হতে বর্ণিত তিনি বলেন এক মিশরবাসী মক্কা এসে হজ করে দেখতে পেল যে কিছু লোক একত্রে বসে আছে সে বলল এ লোকজন কারা তাকে জানানো হলো এরা কুরাইশ বংশের লোকজন সে বলল তাদের মধ্যে সায়ককে তারা বললেন ইনি আবদুল্লাহ ইবনু উমার রদিল্লাহ তাল্লাহ্ন সে ব্যক্তি তার নিকট এসে বলল হে আবদুল্লাহ ইবনু উমার রদিল্লাহ তাল্লাহ্ন আমি আপনাকে একটি বিষয়ে জিজ্ঞেস করব আপনি আমাকে বলুন এক আপনি কি এটা জানেন যে উসমান রাজিল্লাহ তাল্লাহ্ন ওহু যুদ্ধক্ষেত্র হতে পালিয়ে গিয়েছিলেন তিনি উত্তর দিলেন হাঁ দুই সে বলল আপনি জানেন কি উসমান রদিল্লাহ তাল্লাহ্ন বদর যুদ্ধে অনুপস্থিত ছিলেন ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন উত্তরে বললেন হাঁ তিন আপনি জানেন কি বায়াতে রিজওয়ানে তিনি অনুপস্থিত ছিলেন ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন হাঁ লোকটি বলে উঠল আল্লাহু আকবার ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন তাকে বললেন এসো তোমাকে আসল ঘটনা বলে দিই উসমান রাজিয়াল্লাহ তাল্লাহ্ন এর উহুদ যুদ্ধ হতে পালিয়ে যাওয়া সম্পর্কে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন ও ক্ষমা করেছেন আর তিনি বদর যুদ্ধে এজন্য অনুপস্থিত ছিলেন যে নাবি সাল্লাহ সাল্লাম এর কন্যা তার স্ত্রী রোগাক্রান্ত ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন বদরে অংশগ্রহণকারী ব্যক্তির সমপরিমাণ সওয়াব ও গণিমতের অংশ মিলবে আর বায়াতে রিজওয়ান হতে তার অনুপস্থিতির কারণ হল মক্কার বুকে তার চেয়ে সম্ভ্রান্ত অন্য কেউ যদি থাকত তবে তাকেই তিনি উসমানের বদলে পাঠাতেন অতপর রাসুল সাল্লাহ সাল্লাম উসমান রদিল্লাহ তাল্লাহ্নকে মক্কা পাঠান এবং তার চলে যাবার পর বায়াতে রিজওয়ান অনুষ্ঠিত হয় তখন রাসুল সাল্লাহ সাল্লাম তার ডান হাতের প্রতি ইঙ্গিত করে বললেন এটি উসমানের হাত অতপর ডান হাত বাম হাতে স্থাপন করে বললেন এ হলো উসমানের বায়াত ইবনু উমর আদিল্লাহ তাল্লাহ্ন ওই লোকটিকে বললেন তুমি এই জবাব তোমার সঙ্গে নিয়ে যাও